ইবনু উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও উবাই ইবনু কাব রদিয়াল্লাহ তাল্লাহ্ন উভয়ে সে খেজুর বৃক্ষের নিকট গমন করেন যেখানে ইবনু সাইয়াদ অবস্থান করছিল যখন নাবী সাল্লাহ আলাইসাল্লাম সেখানে পৌঁছলেন তখন তিনি খেজুর ডালের আড়ালে চলতে লাগলেন তার ইচ্ছা ছিল যে ইবনু সাইয়াদের অজান্তে তিনি তার কিছু কথা শুনে নেবেন ইবনু সাইয়াদ নিজ বিছানা পেতে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল এবং কি কি যেন গুনগুন করছিল তার মা নবী সাল্লাহ সাল্লামকে দেখে ফেলেছিল যে তিনি খেজুর বৃক্ষের শাখার আড়ালে আসছেন তখন সে ইবনু সৈয়াদকে বলে উঠল হে সাফ আর এ ছিল তার ডাকনাম সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন নারীটি যদি তাকে নিজ অবস্থায় ছেড়ে দিত তবে তার ব্যাপারটা প্রকাশ পেয়ে যেত